অনেক কসম এমন খেয়ে ফেলি যে কসমটা ক্ষতিকর কিন্তু কসম করে ফেলা হয়েছে আল্লাহ বলতেছেন এই জাতীয় কসমের ক্ষেত্রে তোমরা আল্লাহর নাম ব্যবহার করিও না আল্লাহর কসম এই কথা বলিও না মানে আল্লাহর নামকে যে কোনো জায়গায় ব্যবহার করিও না অনেক জায়গায় দেখবেন এই যে দুজনে কথা কাটাকাটি হচ্ছে বলে যে কোরআন শরীফ ধরে বলতে পারবি কোরআন শরীফের লই যাই কোরআনে কারিমকে লই যাই শুয়ে বল কোরআনে কারিম তো এই শোয়ার জন্য আর ধরার জন্য আল্লাপাক নাজিল করেন নাই এটা কোরআনের অবমাননা কোরআনের সাথে বেয়াদবি কোরআন এই এরকম কোরআন ধরে বলা ছুঁয়ে বলা এটার জন্য পাক কোরআন নাজিল করেন নাই ঠিক সব কাজে আল্লাহর নাম ব্যবহার করে আল্লাহকে শপথের মাধ্যম বানানো এটাকে আল্লাহ নিষেধ করতেছেন তোমাদের যেই শপথটি হবে আন্তাবার মানুষের মাঝে মীমাংসা ফয়সালার প্রতিবন্ধক হবে যে শপথগুলো সেই শপথগুলোতে ওয়ালা তাজা আল্লাহ আল্লাহর নাম তোমরা ব্যবহার করিও না আল্লাহর নামে কসম আল্লাহর নামে শপথ এরকম কথা বলিও না আল্লাহ হুসামি আলিম আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম অনর্থক নিরর্থক যে সকল কসম সেগুলার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু যেই শপথের দ্বারা তোমাদের কলব অর্জন করে মানে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিসের জন্য শপথ হয় সেগুলার ব্যাপারে ভঙ্গ করলে আল্লাহ তোমাদেরকে পাগড়াও করবেন আল্লাহ গাফুর হালিম আল্লাহ গাফুর এবং হালিম যেই শপথ সমাজের জন্য ক্ষতিকর মানুষের ইসলার জন্য ক্ষতিকর ব্যক্তির জন্য ক্ষতিকর সেই শপথ যদি আল্লাহর নামে করা হয় তো সেই শপথ ভঙ্গ করা ওয়াজিব ভেঙ্গে ফেলতে হবে আর শপথ যদি ভেঙ্গে পেলাম ভেঙ্গে ফেললে কাপ্পারা দিতে হবে শপথের কাপ্পারা শপথের কাপ্পারা কি আমো আশারাতে মাসাকিন দশজন মিসকিনকে খাওয়ানো অথবা দশজন মিসকিনকে পোশাক কাপড় চোপড় দেওয়া অথবা একজন গোলাম আজাদ করা তাও যদি না পারে তাহলে সিয়াম সালা সাথে তিন দিন সিয়াম পালন করা মানে এগুলা ধারাবাহিক আসবে যদি এটা সামর্থ্য না থাকে তারপর একটা তারপর একটা সামর্থ্য না থাকলে তারপর একটা তারপর একটা সামর্থ্য না থাকলে তারপর একটা